রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা পরামর্শটাই পরোক্ষ নির্দেশ সংবাদপত্রে হুমকি হরণ করে নেয় সবটুকু ন্যায্য বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা রাজনীতি চলমান সংকট সমাধান কোন পথে আদৌ কি উদ্যোগী হচ্ছে কেউ বার্নিউ নিটে ওঠে বুক ফাটা চিৎকার বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে কেউ চলমান সংকটে সমাধান কোন পথে আদৌ কি উদ্যোগী হচ্ছে কেউ বার্নিউ নিটে ওঠে বুক ফাটা চিৎকার বোমার আঘাতে প্রাণ হারাচ্ছে কেউ আর্থিক ক্ষয়ক্ষতি জীবনের দুর্গতি আর্থিক ক্ষয়ক্ষতি জীবনের দুর্গতি সীমানা ছাড়তে চায় দুঃখের দুঃখী হরণ করে নেয় সবটুকু ন্যায্য বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনে পড়ছে মানুষ কত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা রাজনীতি শোষণের রসানলে বন্দি জনগণ ভিক্ষা নয় মোরা অধিকার চাই দমন পীড়ন আর তর্জন গর্জন অচিরেই পতনের বাজবে সানাই শোষণের রোষানলে বন্দি জনগণ ভিক্ষা নয় মোরা অধিকার চাই দমন পীড়ন আর তর্জন গর্জন অচিরেই পতনের বাজবে সানাই বাড়ছেই খুনগুম প্রশাসন যেন ঘুম বাড়ছেই খুন ঘুম প্রশাসন যেন ঘুম নিন্দা করাই যেন সংস্কৃতি হরণ করে নেয় সবটুকু ন্যায্য বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা রাজনীতি কেউ বলে সংলাপ পাগলের প্রলাপ চূড়ান্ত নোংরামি মানসিকতা কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের মাঝে এ যেন নিষ্ঠুর রসিকতা কেউ বলে সংলাপ পাগলের প্রলাপ চূড়ান্ত নোংরামি মানসিকতা কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের মাঝে এ যেন নিষ্ঠুর রসিকতা দুর্ভাগা এ জাতি ধ্বংসের মুখোমুখি দুর্ভাগা এ জাতি ধ্বংসের মুখোমুখি সোনার হরিণ কেউ দেখবে কি হরণ করে নেয় সবটুকু ন্যায্য বেঁচে থেকে আর লাভ কি রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতাম রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা পরামর্শটাই পরোক্ষ নির্দেশ সংবাদপত্রে হুমকি হরণ করে নেয় সবটুকু ন্যায্য বেঁচে থেকে আর লাভ কী রাজনীতির আগুনে পড়ছে মানুষ ক্ষত বিক্ষত আজ স্বাধীনতা অস্ত্রের মুখে সব বিবেক নিশ্চুপ লাঞ্ছিত নগ্ন মানবতা রাজনীতি